সুয়াইদ ইবনে নোমান রদিল্লাহ তালাহ হতে বর্ণিত তিনি বলেন যে খাইবার যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের সঙ্গে তিনি জিহাদে অংশগ্রহণ করেন তারা যখন খাইবারের সন্নিকটে অবস্থিত সাহবা নামক স্থানে পৌঁছলেন তারা সেখানে আসরের সালাত আদায় করলেন অতপর আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম খাবার নিয়ে আসতে বললেন তখন নবী সাল্লাহ আলাই সাল্লাম এর নিকট জবের ছাতু ছাড়া কিছুই নেওয়া হয়নি আমরা তা পানির সঙ্গে মিশিয়ে আহার করলাম এবং পান করলাম অতপর আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম উঠে দাঁড়ালেন এবং কুলি করলেন আমরাও কুলি করলাম ও সালাত আদায় করলাম